আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লামকে একটি রেশমি জুব্বা হাদিয়া দেওয়া হলো অথচ তিনি রেশমি বস্ত্র পরতে নিষেধ করতেন লোকেরা তা খুব পছন্দ করল তখন তিনি বললেন ওই সত্তর কসম যার হাতে মুহাম্মদের প্রাণ অবশ্যই জান্নাতে সাদ ইবনু মুয়াজের রুমাল এর থেকে বেশি সুন্দর হবে